আমরা সবাই যখন এই দুনিয়ার এসে ডুবে আছি ঠিক তখনই এই দুনিয়ার ভোগবিলাসকে পেছনে ফেলে উম্মতি মোহাম্মতির জন্য ঘর থেকে বেরিয়ে এসেছেন আল্লাহর কিছু প্রিয় বান্দা সেই সব মুজাহিদদের গল্প নিয়ে আমাদের এই আয়োজন মুজাহিদদের ডায়েরি প্রশিক্ষণ শিবিরের কয়েকটি দৃশ্য আওয়াজ আলবেনিয়ার একটি মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন দুনিয়ার শাহাদা সার্টিফিকেট ত্যাগ করে আখিরাতের শাহাদা খুঁজতে জিহাদের ময়দানে এসেছেন আব্দুর রহিম আজারবাইজানি বয়স একুশ বছর তার পরিবারের মধ্যে তিনি একাই ইসলাম গ্রহণ করেছেন বাকির এখনও কুফরের ওপরই আছে ইস্পাত কঠিন মনোবল নিয়ে বের হয়েছেন আল্লাহর দিকে হিজরতের জন্য আল্লাহর পথে জিহাদের জন্য আবু মুসলিম আশিসানি গাম্ভীর্যপূর্ণ শান্ত চেহারা দীর্ঘ চুল দৃঢ় মনোবল কিন্তু তার চোখ দুটো থেকে যেন রাহমা দয়া ও করুণা উপচে পড়ছে তাকে জিজ্ঞাসা করেছিলাম তার ছেলেদের কথা জবাবে বলেছিলেন বয়স পনেরো হলেই তাদেরকে একে একে পাঠিয়ে দেবে জিহাদের ময়দানে শামিল দাগেস্তানি বয়স পনেরো বছর ওর বয়স শুনে অবাক হয়েছিলাম বলেছিলাম এখানে এসেছো কিভাবে ও বলেছিল আমরা সপরিবারে হিজরত করেছি আমার মা চেসনিয়ায়ও জিহাদ করেছেন এখানেও এসেছে জিহাদ করতে আবুজর দাগেস্তানি প্রশিক্ষণের কঠিন পরিশ্রমের পর সাথী ভাইরা সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন কিন্তু তার তাঁবুতে মিটমিট আলো জ্বলতে দেখা যেত আর শোনা যেত তাহাজুদের সলাতে সুরা আনফালের তেলাওয়াত আব্দুর রহমান আজারবাইজানি একদিন কোরআন তেলাওয়াত শুনছিলেন এমন সময় তার দুই পায়ের মাঝে মাটিতে পিঁপড়ার বাসা দেখতে পেলেন তার মায়া হলো বন্ধুদের থেকে কয়েক টুকরা বিস্কুট নিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দিলেন সেখানে দৃশ্যটি ছিল মনে দাগ কাটার মতো এদের মধ্যে একজনের পৌঁছাতে সময় লেগেছে তেইশ দিন অনেক বিপদ ও কঠিন পথ পাড়ি দিয়ে এখানে পৌঁছেছেন তিনি কারো লেগেছে এক মাস কারো তিন মাস কিসের আকর্ষণ তাদেরকে এখানে এনেছে আমাদের সাথে এমন কিছু লোকও ছিল যাদের ওজন একশো তিরিশ কেজিরও বেশি তারাও প্রশিক্ষণ সমাপ্ত করেছে শারীরিক যোগ্যতা অর্জন থেকে শুরু করে দুশ্মনের ছাউনিতে হামলার কৌশল পর্যন্ত সব প্রশিক্ষণে নিয়েছে যারা শারীরিকভাবে সক্ষম তাদের জন্য কি কিছু বাকি রেখেছে কিছুদিন অনাবৃষ্টি ও দুর্ভক্ষ চলছিল তারপর একসময় আবার আমাদের রবের রহমতে আকাশ ছেয়ে গেল মুষলধারে বৃষ্টি নামল এমন সময় বৃষ্টি বৃষ্টির ফোঁটাগুলোর রিমঝিম শব্দ ঝাঁপিয়ে একটি ঘোষণা কানে এলো সবাই গুছিয়ে নাও যাত্রার সময় হয়ে গেছে বিদায়ের আবেগময় মুহূর্তে ভাবছিলাম ইমানের ভ্রাতৃত্ব তাগতি সীমারেখার বিভেদকে কিভাবে মুছে ফেলেছে আমরা বাসে চড়লাম এ যেন জান্নাতে যাওয়ার বাস অন্যরা হাত নেড়ে বিদায় জানালো একজন নিজস্বরে বলল ভাই কখনো নিস্তেজ হয়ে যেও না যেন এক বছর পার হয়ে গিয়েছে আজ বৃষ্টির ফোঁটাগুলো ঝরে পড়ার সাথে সাথেই সেই দিনগুলোর কথা মনে পড়ছে মনে পড়ছে সেই ভাইদের কথা তাদের অনেকেই আজ শহীদ কেউ আহত কেউ বন্দি আবার কেউ ফিরে গেছে নিজ দেশে তাদের মধ্যে অল্পই বাকি আছে তোমার রবের দোহাই আমাকে বলো তুমি আরামে ঘুমাতে পারো কিভাবে যখন তোমার কিছু ভাইয়ের রক্ত প্রবাহিত হয় যখন তারা জীবন মরণে তুমুল লড়াই লিপ্ত রাতের অন্ধকারে একটু জেগে ওঠো কয়েক রাকাত সলাদ আর রবের দরবারে ফরিয়াদ এই দুয়ের মাধ্যমে ঘন কালো আধারেও একটু আলো জ্বালিয়ে দাও ভাই দোয়া করতে শব্দের বিশাল ভাণ্ডার জানার প্রয়োজন নেই দরকার নেই সাহিত্যপূর্ণ ভাষার কেবল প্রয়োজন তরবারির মতো পরিষ্কার একটি হৃদয়ের যা সৃষ্টিকর্তার সামনে ভেঙে পড়বে তার সাথে তার সামনে লুটিয়ে পড়বে তখন তার জন্য খুলে যাবে আকাশের দরজাগুলো ওঠো মিনতি জানাও রবের দরবারে তুমি ভাবতেও পারবে না তোমার দোয়ায় কি হতে পারে হতে পারে কোনো দোয়া তাগুতের সিংহাসনকে টুকরো টুকরো করে দিবে ঘটনা প্রবাহের দিক পরিবর্তন করে দিবে ওঠো হাত তোলো সবচেয়ে বড় অকর্মা সে যে দোয়াও করতে পারে না তাওয়াক